আমার জান্নাতি বুলবুল তুমি রহমতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরণী ছবি সবার প্রেমাকুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরবি প্রভুর প্রেমাস্ম পরে দিন পড়িও দরুদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুল রবি প্রভুর প্রেমাস্ম পরে দিন পড়িও দরুদ তোমার প্রিয় মোহাম্মদ তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের রাসুল রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি পথ বলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে সয়েছো আঘা তুমি পথ বলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে সয়েছো পেতে হৃদয়টা ব্যাকুল তুমি রাহমাতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল